হাদিস নম্বর পঞ্চাশ عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سال الناس اموالهم تكثرا فانما يسال جمرا فليستقل او ليستكثر প্রয়োজন ছাড়া অকারণে লোকের অর্থ বা সম্পদ যাচন করা হতে সতর্কীকরণ আবু হরেরাহ রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাল বৃদ্ধি করার উদ্দেশ্যে মানুষের নিকট হতে তাদের মাল যাচন করবে সে প্রকৃতপক্ষে আগুনের অঙ্গার যাচন করবে সুতরাং সে এখন অল্প যাচন করুক অথবা বেশি যাচন করুক শাহেহ মুসলিম হাদিস নম্বর একশো পাঁচ হাইফেন বন্ধনীর মধ্যে এক হাজার একচল্লিশ এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক যে ব্যক্তি অকারণে এবং বিনা প্রয়োজনে লোকের অর্থ বা কোনো সম্পদ যাচন করবে তার জন্য এই হাদিসটির মধ্যে কঠোরতার সহিত সতর্কবাণী এসেছে এবং এর দ্বারা এটাও সাব্যস্ত হয় যে অকারণে এবং বিনা প্রয়োজনে লোকের অর্থ বা কোনো সম্পদ যাচন করা একটি বড় পাপ দুই যে ব্যক্তি নিজের প্রয়োজন এবং অভাব লোকের সামনে পেশ করবে তার প্রয়োজন এবং অভাব কোনোদিন পূরণ হবে না তাই সে সবসময় লোকের কাছে যাচন করতেই থাকবে এবং তার পেট পূরণ হবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখবে এবং তার উপর নির্ভর করবে বা ভরসা রাখবে এবং জীবিকার্জন বা রুজি রোজগারের সঠিক পদ্ধতি অবলম্বন করবে আল্লাহর অনুগ্রহে তার অভাব দূর হয়ে যাবে কেননা মহান আল্লাহ বলেছেন অর্থাৎ আর যে ব্যক্তি সঠিক পন্থায় আল্লাহর উপর ভরসা করবে সে ব্যক্তি নিজের মধ্যে ইমান বা বিশ্বাস স্থাপন করবে যে তার সাফল্য ও কার্যসিদ্ধি বা অভীষ্ট লাভের জন্য আল্লাহ যথেষ্ট সৌরা আত্তালাক আয়াত নম্বর তিনের অংশবিশেষ